মুগিরাহ রদিল্লাহ তালাহ হতে বর্ণিত তিনি বলেন নাবী সাল্লাহ সাল্লাম রাত্রি জাগরণ করতেন অথবা রাবি বলেছেন সালাত আদায় করতেন এমনকি তার পদযুগল অথবা তার দুপায়ের গোছা ফুলে যেত তখন এ ব্যাপারে তাকে বলা হলে তিনি বলতেন আমি কি একজন সুক্রিয়া আদায়কারী বান্দা হব না